بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین صلاۃ وسلم علیہ سید المرسلین نبینا محمد ولا علیہ و اصحبِ اجمعین و بإحسان طب یوم الدین اما بعد باب قول اللہ تعالیٰ افا امنوا و مکر اللہ فلاح امن مکر اللہ ربه الخاصر الضالون وعن ابن عباس رضی اللہ عنہما ان رسول اللہ صلی اللہ علیہ وسلم سئل عن الكبائر فقال الشرك بالله واليأس من روح الله والأمن من مكر الله وعن ابن مسعود رضي الله عنه قال الأكبر الكبائر الإشراك بالله والأمن من مكر الله والقنوط من رحمة الله واليأس من روح الله رواه عبد الرزاق মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল হক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের প্রতি আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে আশা এবং ভয় দুইটি বিষয় আশা ভয় অর্থাৎ আল্লাহ রাবুল আলমের নিকট আশাও রাখতে হবে এবং ভয়ও করতে হবে এবং দুইটি সাথে সাথে থাকতে হবে দুইটির একটি থাকলে হবে না দুইটি এক সাথে থাকতে হবে আশা এবং ভয় ভীতি আর রাজা ওয়াল খৌফ আরবিতে আর রাজা মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা আশা রাখা নিরাশ না হওয়া আল খৌফ মানে ভয় দুইটি এমন ভাবে থাকতে হবে যেমন কিছু অলামারা এর উদাহরণে বলেছেন যে পাখির দানা পাখির দুইটি দানা একই দানা যদি ভেঙে যায় উড়তে পারবে এরোপ্লেনের পড়বে না সাথে সাথে অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে তো একজন বান্দার আশা আল্লাহবুল আলমিনের নিকট এবং আল্লাহকে ভয় করা দুইটি হচ্ছে বান্দার মানুষের মুসলিমের দুটি ডানা দুই ডানার মধ্যে কি থাকতে হবে ভারসাম্য থাকতে হবে ভারসাম্য থাকতে হবে যদি এই ভারসাম্য না থাকে একটা থাকে আরেকটা না থাকে বা একটা খুব বেশি আর আর একটা একেবারে নেই না এর কাছাকাছি তাহলে ভারসাম্য নষ্ট হয়ে যাবে আর সেই ব্যক্তি অ্যাক্সিডেন্ট করবে মানে ইমান হারিয়ে দেবে ইমান হারা হয়ে যাবে আশা এবং ভয় এই দুইটি বিষয়ের সম্পর্ক কিসের সাথে অন্তরের সাথে সম্পর্ক কিসের সাথে বলার উদ্দেশ্য মানুষের মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে বিশেষ করে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলিকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কাল্প অন্তর একটা হচ্ছে জবান মানে জবান দিয়ে যেহেতু যে কাজটি হয় সেটা কলম দিয়ে হয় না অর্থাৎ বাক শক্তি কথা বলা আর বাকি অঙ্গ প্রত্যঙ্গ হাত পা হ্যাঁ, চোখ নাক এগুলির দ্বারা কাজকর্ম হয় কিন্তু বলা হয় না ঠিক না তাহলে অন্তর অন্তরের কিছু কাজ রয়েছে অন্তরের কিছু কাজ রয়েছে দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রেও দিনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে অন্তরের কাজ নেই ইচ্ছা করা আপনি ইচ্ছা করেন ছুটি যাবেন ছুটি যাবেন আর দুনিয়ার কাজ ইচ্ছা করেছেন আপনি এখন ব্যবসা শুরু করবেন চাকরি করতে ব্যবসা শুরু করবেন ঠিক না ইচ্ছা করেছেন এক্সিট যাবেন এই যে এগুলো ইচ্ছা দুনিয়ার ইচ্ছা এগুলি কোনো দিনের নিয়ত করা নাই নিয়ত যদি হয় দিনের আমলের নিয়ত নামাজের নিয়ত করা এবাদত হ্যাঁ, বন্দীর নিয়ত করা কোনো ভালো কাজের নিয়ত করা তাহলে বলা যায় এগুলি হচ্ছে দিনই আমল কিন্তু এগুলি হচ্ছে দুনিয়ার আমল দুনিয়ার কর্ম তাহলে দিনের কর্ম দুনিয়ার কর্ম বেশ কিছু কর্ম রয়েছে যেগুলি সম্পাদিত হয় কার দ্বারা অন্তর দ্বারা পাল্প হৃদয় দ্বারা আর জবান দ্বারাও বেশ কিছু কাজ রয়েছে দুনিয়ার কাজ দিনের কাজ দুনিয়ার কাজ যতগুলি জায়েজ বৈধ কথাবার্তা বলছেন দুনিয়ার কাজ কর্মের ক্ষেত্রে এগুলি হচ্ছে দুনিয়ার কাজ আপনার দিনের কাজ জবান দ্বারা কালেমা এলা ইলাহ উচ্চারণ করেছেন শাহাদ দান করেছেন দিনের কাজ এর দ্বারা আপনি মুসলিম হয়েছেন ঠিক না সুহান আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন ইরাহিল্লাহ বলছেন নামাজ শুরু করে আল্লাহ আকবর দিয়ে তকবির তাহরিমা দিয়ে সুরা ফাতেহা পড়লেন সানা পড়লেন ইত্যাদি পড়লেন রকু সেজদা তসবি পড়ছেন এগুলো সব বাদত তাহলে দিনের কাজ জবান দিয়ে বহু দিনের কাজ হচ্ছে জবান দিয়ে ভালো একটু ভালো পরামর্শ দিলেন একজন মুসলিম ভাইকে সতর্ক করলেন যা তার জন্য ক্ষতিকর ছিল ভালো কাজের উপদেশ দিলেন অন্যায় কাজ থেকে বাধা দিলেন একজন বেনামাজিকে নামাজের আদেশ দিলেন একজন পাপিকে তাকে গোনা ছাড়তে বললেন আমার বিল মারুফ নাহি মনকার বরং সবচাইতে ভালো কথা বলা হয়েছে দাওয়া এলাল্লাহ যা জবান দিয়ে হয় অমান আহসান কৌলান মিম্মান দা এলাল্লাহ ওর চাইতে ভালো কথা আর কার কথা হইতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আপনি আল্লাহর দিকে ডাকছেন আল্লাহর নামাজের দিকে ডাকাও আল্লাহর দিকে ডাকা কালিমা কালেমা ইলাহ দিকে ডাকাও আল্লাহর দিকে ডাকা আল্লাহর প্রতি ইমানের দিকে বিশ্বাসের দিকে ডাকা আল্লাহর দিকে ডাকা নাস্তিকতা ছেড়ে দেওয়া পাপের কাজ ছেড়ে দেওয়া অন্যায় কাজ ছেড়ে দেওয়া হারাম খাওয়া ছেড়ে দেওয়া সবগুলি আল্লাহর দিকে দেখা তো আল্লাহর দিকে আহ্বান করা কথাটি অত্যন্ত ব্যাপক সমস্ত দিনের বিধি বিধান ছোট থেকে বড় পর্যন্ত সবগুলি দিকে আহ্বান করা হয়েছে আল্লাহর দিকে আহ্বান করা এগুলি কি দিয়ে হয় অন্তর দিয়ে কে বলছে অন্তর দিয়ে জবান দিয়ে হ্যাঁ বাকশক্তি দিয়ে আর হাত পা দিয়ে ভালো কাজ হয় হাত দিয়ে কারো একটা বোঝা উঠিয়ে দিলেন মাথায় উঠিয়ে দিলেন কারো বোঝা নামিয়ে দিলেন তাই না পায়ে হেঁটে গেলেন আপনি হেল্প করার জন্য কেউ মুসিবতে পড়েছে কারো সাহায্যের প্রয়োজন হচ্ছে কেউ অসুস্থ হয়েছে জি তো রহমতের নজরে একজন অভাবী লোককে অসুস্থ ব্যক্তিকে একজন লোক যে রয়েছে কষ্টে রয়েছে তার দিকে একটু রহমতের নজরে দয়ার নজরে দেখলেন একটা এতিম ছেলের দিকে দয়ার নজরে দেখলেন একটা বিধবার দিকে দয়ার নজরে দেখলেন এগুলি হচ্ছে চোখের ভালো কাজ তাহলে চোখের দ্বারা ভালো কাজ হয় মন্দ কাজ হয় দুনিয়ারও কাজ হয় দিনেরও কাজ হয় তাহলে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানুষের যে রয়েছে তা দিয়ে কাজ হয় ভালো কাজও হয় মন্দ কাজও হয় দিনের কাজও হয় দুনিয়ার কাজও হয় ঠিক কিনা ব্রেন যা দিয়ে চিন্তা করছেন আপনি চিন্তা ভালো চিন্তা হয় খারাপ চিন্তা হয় ভালো চিন্তা হয় খারাপ চিন্তা হয় তো যে কথাটি বলছিলাম যে বিষয়বস্তু কি বলেছি আশা এবং ভয় তো আশার সম্পর্ক কিসের সাথে তাহলে অন্তরের সাথে আশা রাখি কি দিয়ে আশা রাখি অন্তরে আশা রাখি আল্লাহ রাবুল আলমের নিকট আশা রাখি যে আল্লাহর প্রতি যখন ইমান নিয়ে এসছি দিন ইসলামের বিধিবিধান পালন করছি পাচক্ত নামাজ পড়ছি রমজান আসলে রোজা রাখছি টাকা পয়সা হলে জাকাত দিচ্ছি আলহামদুলিল্লাহ হজ ফরজে হজ করছি বা করেছি বা করব নিয়ত রেখেছি অন্তর থেকে আল্লাহ রবুল আলমিনের জন্য এবাদত বন্দী করছি এই এবাদত বন্দী করে আশা রাখা যে আল্লাহ আমাকে মাফ করে দিবেন অজান্তে যদি ভুল ত্রুটি হয় বা কোনো ভুল ত্রুটি হয় ছোটখাটো আল্লাহ মাফ করে দেবেন তার সাথে তবাও করছি আর আল্লাহ আমাকে জান্নাত দেবেন আশা আল্লাহর কাছে আমি জান্নাত নেব আশা বাবা মায়ের খেদমত যদি করেন ভালো করে তারপর বাবা মায়ের কাছ থেকে যদি ভালো আশা রাখেন যে বাবা মা সুনজরে দেখবে এবং বাবা মা সাবালক হয়েছে বিয়ে শাদি দিয়ে দিবে খরচ খরচা করবে আমাকে একটা চাকরির জন্য টাকা পয়সা লাগে টাকা পয়সা দেবে তাহলে বাবা মায়ের খেদমত করে তাকে সন্তুষ্ট তাদেরকে সন্তুষ্ট রেখে তারপরে তাদের কাছ থেকে আশা করতে হবে ঠিক কিনা তারপরে আশা করতে হবে তো আশা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের এবাদত বন্দিগি করে তার কাছে আশা রাখা যে আল্লাহ আমাকে মাফ করে দেবেন জাহান নাম থেকে মুক্তি দান করবেন আর আমাকে আল্লাহ জান্নাত দেবেন এর নাম হচ্ছে আশা আর ভয় আল্লাহকে ভয় করা অর্থাৎ আল্লাহর যদি নাফারমনি করি গোনাখাতা করি অন্যায় অপরাধ করি যদি নামাজ ছাড়ি আল্লাহর হকের ক্ষেত্রে হোক মানুষের হকের ক্ষেত্রে হোক কোন রকমের অন্যায় যদি আমার দ্বারা হয় তাহলে আল্লাহ পাকড়াও করবেন ধরে ফেলবেন সাথে সাথে না ধরলেও আল্লাহর কাছে ছাড় রয়েছে আল্লাহ রব আলিন এমহাল করেন এহমাল করেন না আরবিতে দুইটি শব্দ মনে রাখবেন এমহাল আর এহমাল আল্লাহ করেন বলছেন আমহিল হুম রোয়াইদা হে নবী তাদেরকে অবসর দাও ইমহাল মানে অবসর দেওয়া ছেড়ে দেওয়া আজকে ভুল করলেন আল্লাহ আজকে ধরলেন না এক মাস দুই মাস ছয় মাস বছর দুই বছর কাউকে ধরলেন একদিন দুই দিন পরে কাউকে এক মাস দুই মাস পরে কাউকে ছয় মাস পরে কাউকে এক বছর পরে কাউকে দশ বছর পরে আল্লাহ ধরলেন কাউকে বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে যৌবন কালে পাপ করেছে ধরলেন আল্লাহ রব্বুল আলম তাকে বার্ধক্য গিয়ে আল্লাহ কাউকে দুনিয়াতেও ধরলেন না আল্লাহ রব্বুল আলমেন গিয়ে আখেরাতেই ধরলেন আল্লাহ রব্বুল আলম কবরই ধরলেন জি কালকে আমতে ধরলেন জাহান্নামে আল্লাহ দিলেন দিবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে অবসর রয়েছে কিন্তু এহমাল নেই এহমান মানে ছেড়ে দাও গাফিল হয়ে যাওয়া ভুল করেছে খেয়ালই নেই যে মানুষের ক্ষেত্রে অনেক সময় হয় মানুষ যদি কারো ওপর খুব বেশি সন্তুষ্ট থাকে বেশি ফেত আছে এই খুব ভালো আমার নজরে তাহলে তার বড় বড় ভুলকে ভুলই মনে করে না বড় বড় ভুলকে বড় বড় ত্রুটিকে অনেক ক্ষেত্রে দায়িত্বহীনতাকে দায়িত্ব পালন করে না তারপরেও তার খারাপ গুণগুলি ভালো মনে হয় মানুষের দুর্বলতা সারা জীবন ধরে ভুল করে যাচ্ছে তারপর খারাপ বলবই ভালো পক্ষান্তর আরেকজন যাকে খুব কটু দৃষ্টিতে দেখে খুব খারাপ দৃষ্টিতে দেখে সুতরাং ভালো কাজ করলেও সেগুলি তার নজরে কি লাগে খারাপ লাগে আছে আচ্ছা, এরকম মানুষ আছে না মানুষের দুর্বলতা যাকে দেখতে নারী তার চলন বাঁকা দেখতে না পারলে চলন বাঁকা লাগে ভালো চললেও বাঁকা লাগে একটি বউকে শাশুড়ি খুব ভালোবাসে কাজ করে না তবু ভালো লাগে তার ভালো গুণ শুধু ভালো গুণ গায় আর একটি বউ এত মেহনত পরিশ্রম করে তারপর দেখতেই পারে না ভালো কাজ করলো রান্না বান্না করছে ও রান্নাও করে না এই রান্না করছে তারপরে আজ লবণ কম হয়ে গেছে আজকে লবণ বেশি হয়ে গেছে আজকে ঝাল হয়ে গেছে আজকে এ হয়ে গেছে আজকে দেরি কেন হলো আজকে এত তাড়াতাড়ি কেন হলো ভাত ঠান্ডা হয়ে গেল দেখেন না দোষ কথা এত মেহনত করে তাহলে চলাই মুশকিল তা মানুষের ক্ষেত্রে এরকম হয় অপরাধ করে যাচ্ছে ছেড়ে দিয়েছে অপরাধীকে ছেড়ে রেখেছে আর নির অপরাধ একজন নির্দোষী সাধু লোককে ধরে দেখেন বাংলাদেশে কত অপরাধী কত খুনি কত সন্ত্রাসী ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে বরং তাদের পৃষ্ঠপোষকতা করছে যে কোনো প্রশাসন আসুক দল আসুক করছে এই কাজগুলি করছে আর নির্দোষী কত লোক আছে নিজের স্বার্থের কারণে ধরে রেখেছে তাদের কোনো দোষ নেই কিন্তু ধরে রেখেছে কোনো বিচার নেই বাস আল্লাহ রাবুল আলমিনের কাছে এরকম নেই যে একজন অন্যায় করবে আর আল্লাহ ছেড়েই দিয়েছেন ওকে না তবে কি করেছেন এ মাহাল করেছেন ছাড় প্রাপ্ত কিছুদিন অবসর দিয়েছেন একে বলা হয় খেলা করা মাছ খেলা বুঝেন তো যারা মাছুয়া জেলে মাছ মারে তারা জানে বড় বড় মাছকে তাড়াতাড়ি টান দিতে পারেন না ছিঁড়ে নিয়ে যাবে ওদের খেলায় খেলায় খেলা করতে করতে করতে করতে খেলা যখন ক্লান্ত হয়ে পড়ে আর উপায় নেই মাছ নিস্তেজ হয়ে গেছে ধরা খেয়ে গেছে এখন ছিপে আর একে টান দিলে আর উপায় নেই তখন ধীরে ধীরে টানতে টানতে টানতে কিনারায় নিয়ে এসে তখন ওঠায় থাকে আর প্রথমখানে যদি টান দিত তাহলে ওটা ছিঁড়ে দেওয়ার আশঙ্কা ছিল আল্লাহ রবুল্লাহ ক্ষেত্রে সেটাও প্রযোজ্য নয় কিন্তু আল্লাহ রবুল্লাহ তারপর খেলার যাতে করে কতদূর যাচ্ছ দেখি কতদূর পাপ করে যাচ্ছ তুমি কতদূর অন্যায় করে যাচ্ছ আজকে নামাজ ছড় যাচ্ছ রমজান এলো রোজাও রাখলে না তুমি আচ্ছা পয়সা হলো জাকাতও দিলে না তুমি সৌদি আরব আসলে পাঁচ বছর সাত বছর থাকলে হজও করলে না তুমি আর পেটে খেতে ছিল না দেশে এখানে এসে ডিশ কিনলে এখানে এসে কত ফিল্মের ব্যবসা করলে কত তুমি সিডির ব্যবসা করলে আচ্ছা আর কত দূর করবে করো করো করো করো আল্লাহ রবুল্লা আলমিন তারপরে ইন্না আখজাহু আলিমুন শরীফ আল্লাহ যখন ধরে নেন তার পকড়া অত্যন্ত কঠোর শক্ত যখন ধরে নেন পেনবী মোহাম্মদ রাসুল্লাহামের এই জন্য হাদিস আছে কি যে আল্লাহ জালেমকে অবসর দেন ছাড় দেন এটাকে বলা হয় এমহাল বলা হয় আর এমলাও বলা হয় এখানে ইয়ুমলি বলা হয়েছে এমলা ছাড় দেন অবসর খেলায় হাত্তা ইদা আখাজাহু তারপরে যখন আল্লাহ ধরে নেন পকড়াও করেন লামিও ফুলেথু তখন আর ছেড়ে দেন না আর আল্লাহর নেকবান্দাদেরকে আল্লাহ রাবুল আলমিন তাদের উপর বেশি রহমত করেন খাস রহমত নেকবান্দা ছোট ভুল হলেই কিন্তু আঘাত খেয়ে যায় ছোট ভুল করলে আঘাত খেয়ে যায় এমন বড় ভুল করেনি গাড়িতে চেপেছে দোয়া পড়েনি এই জন্য কি ধাক্কা লেগে গেল গাড়ির সাথে কিছু মানে ছোট ভুলের আল্লাহ সংশোধন করেন তাদেরকে ধাক্কা দিয়ে তো যারা অল্প স্বল্প গুনা করে যাদের গোনা খাতা না হয় না তেমন কখনো যদি ছোটখাটো ভুল হয়ে যায় বিসমিল্লা বলেন আল্লাহর নাম নেয়নি ইনশাল্লাহ বলেন কাজটি হল না ফেলিওর হয়ে গেল এইভাবে আল্লাহ নেক বান্দাদের সংশোধন করেন পদে পদে আল্লাহ রহমান সংশোধনের তাদেরকে তৌফিক দান করেন এবং তারা আবার আত্মসমালোচনা করে যে কেন কি ব্যাপারটা এত মেহনত করলাম এত চেষ্টা করলাম এত চেষ্টার পরেও ফেলিওর হয়ে গেলাম কাজটা হলো না কেন ইনশাল্লাহ বলিনি ভুলে গেছি বিসমিল্লা বলিনি আজকে গাড়িতে চড়া দোয়া পড়িনি এইভাবে আত্মসমালোচনা করে একজন নেকবান্দা দেখবেন যত আপনি সৎ জীবনযাপন করে তত আপনি নিজের হিসাব নিকাশ বেশি করতে পারবেন আর পক্ষান্তরে যারা পাপি তাদের হিসাবে নেই যে কত অক্ত নামাজ ছেড়েছে হিসাবে নেই যে কত বছর রোজা ছেড়েছে হিসাবে নেই যে কত পাপ দিনে হচ্ছে হিসাব নেই যে দিনে কতবার মিথ্যা কথা বলেছে হিসাব নেই যে কত হারাম খাচ্ছে কোনো হিসাব নেই তারপরে আল্লাহ রব্বরে ধরেন না জালেমকে আল্লাহ অবসর দেন ছাড় দেন ছাড় দেন ছাড় দেন পঁচিশ পঞ্চাশ বছর সত্তর বছর রাশিয়ার জালেম কমিউনিস্ট দেরকে নাস্তিকদেরকে লেলেন এগুলিকে এত আল্লাহ ছাড় দিলেন যে সত্তর পঁচাত্তর বছর ধরে তারা উনিশশো থেকে নিয়ে নব্বই দশক পর্যন্ত আল্লাহ ছাড় দিলেন সত্তর পঁচাত্তর বছর ধরে তারপরে যখন হাতটা আগা যাওলামিও ফেলে যেমন ধরে নিলে ছাড়লেন না ওই রকমই আরো যে শক্তিগুলি এরকম জুল অত্যাচার করছে ব্যক্তি ক্ষেত্রে হোক আর রাষ্ট্রীয় পর্যায়ে হোক হ্যাঁ যে কোনো ক্ষেত্রে হোক সমাজের কোনো নেতা হোক আর সাধারণ মানুষ হোক জি আপনি একজন বাড়ির মালিক হিসাবে আপনি নিজের স্ত্রীর উপরে জুলুম করছেন আপনি ছেলে মেয়েদের জুলুম করছেন ইত্যাদি যে কোনো যে কোনো রকমের জুলুম হোক না কেন যে কোনো রকম অন্যায় হোক না কেন আল্লাহর হকের ক্ষেত্রে হোক নামাজ রোজ হালাল হারাম ত্যাগ করে আর না হয় মানুষের হকের ক্ষেত্রে জুলম অত্যাচার হোক মাতা পিতার সাথে দুর্ব্যবহার করেও আল্লাহ রবুল আলমী কিছু ধরেন না ধরেন না ধরেন না ছাড় দিচ্ছেন আর যখন আল্লাহ ধরে নেন আর ছাড়েন না তো একে কি বলা হয় ভয় যে কথাটি বলছিলাম আসার কথা বলা হয়েছে ভয় যে আমি যদি অন্যায় করি জুলুম করি ধরছে না আল্লাহ কিছুই না এত লোককে খুন করলাম কিছুই না তারপরেও আমি দেশের দাদা মস্তান কি আমার সামনে দাঁড়াই না ধোকায় থাকবেন না ধোকায় থাকবেন না অবসর আল্লাহ দিয়েছেন এই যে ধোকায় না থাকা সবসময় ভয় কর আল্লাহ আজকে একটি অন্যায় হয়েছে আল্লাহ যে কখন ধরে আল্লাহ মাফ করি আল্লাহ অন্যায় হয়ে গেছে আল্লাহ তুমি মাফ করে দাও কি জানি কি যে হয় তারপরে কখন যে মরণ চলে আসে কি অবস্থায় যে মরণ চলে আসে গান শুনছি আল্লাহ না করি অবস্থায় যদি মরণ চলে আসে ফিল্ম দেখছি অবস্থায় যদি হার্ট অ্যাটাক হয়ে যায় স্ট্রোক হয়ে যায় এইভাবে মমেন বান্দা ভয় করে মমেন বান্দা কি করে ভয় করে তার আর একটা না ভয় গুনার অবস্থাতে আজকে নিয়ত করে শুয়ে ফজরে উঠবো না আল্লাহ না করি অবস্থায় যদি মরণ হয়ে যায় তো এই নিয়ত করে শুইতেই পারবেন না একজন মমিন মান্দা যে ব্যক্তি ভয় করবে সেই ব্যক্তি এই নিয়ত করে ইচ্ছা করে শুইতে পারবেন না যে আজকে রাত অনেক হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে একটা দুটো হয়ে গেছে সুতরাং আজকে সকাল আটটার সময় ডিউটি যাবে সেই সময় ফজরটা পড়ে নেবো বা আজকে পড়বো না নামাজ তো পড়ছি আজকে নামাজটা পড়বো না ফজরে পড়বো না এই নিয়ত করে ঘুমাতেই পারবে না কারণ ভয় যদি অবস্থায় মরে যায় খারাপ নিয়তের উপর তাহলে কুফুরের উপরে মরে গেলাম ভয় কি হবে তাহলে ইন্নামাল আমাল খাওয়াতেন শেষ আমল আল্লাহ দেখবেন এটি হচ্ছে ভয় তাহলে ভয়ের দানা ব্যালেন্স থাকতে হবে ভারসাম্য ঠিক থাকতে হবে আশাও রাখতে হবে নেক আমল করে আর ভয় করতে হবে গোনা করলে গোনা হলে গোনা করলে গোনা হলে ভয় করতে হবে গোনা হইতে হবে না যথাসাধ্য নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখতে হবে দুটি হচ্ছে এবাদতুল কাল অন্তরের এবাদত এই দুটি হচ্ছে অন্তরের এবাদত আজকের বিষয়বস্তু হচ্ছে তাই অলমাইকের আমরা এখন আলোচনা করেছেন যে আশা এবং ভয় এই দুইটির কোনটিকে বেশি প্রাধান্য দিয়ে রাখতে হবে এটি একটি প্রশ্ন আপনাদের সামনে যে আল্লাহর কাছে আশাও করবেন আর আল্লাহকে ভয় করবেন কোনটাকে বেশি প্রাধান্য দিয়ে রাখতে হবে বাড়িয়ে রাখতে হবে ভয়কে হ্যাঁ আশা দেখেন যেমন আপনারা এখানে ইখতলাফ করলেন তেমনি ওলামাইকার প্রাচীন যুগ থেকে ইখতলাফ করেছেন যে একজন মমিন বান্দার ভয় বেশি জয়ী হয়ে থাকবে প্রভাব বিস্তার করে থাকবে তার জীবনে না আশা বিস্তার লাভ করে থাকবে আশা আছে মমিন আমি মুসলিম পাচক তো নামাজ পড়ছি গোনা তো করি না জেনে শুনে আল্লাহ মাফ করুন আল্লাহ কাপুর রাহিম জান্নাত পাবোই জি এটা হচ্ছে আশাকে বাড়িয়ে রাখার ভয় করছেন কিন্তু ভয়টা ভয়ের ডানাটা একটু ঝুঁকে আছে বেশি নাড়াচ্ছেন না ওইটাকে শুধু আশার ডানাকে এইরকম করবেন না ভয়ের ডানা ও সবসময় ভয়ে আর আশার ডানাকে থামিয়ে রেখেছেন কি করতে হবে ব্যালেন্স তো করতে হবে তো বললাম অবশ্যই কিন্তু কাল হিসাবে সময় হিসাবে অলমারা বলেছেন যে সময় সাপেক্ষ একটি হচ্ছে সুস্থ অবস্থা আপনাদেরকে বলছি মানুষের অবস্থা হচ্ছে দুটি একটা হচ্ছে সুস্থ অবস্থা আর এটা হচ্ছে অসুস্থতার অবস্থা পীড়িত অবস্থা এখন বলেন দেখি আপনার সামনে তো অবস্থা তুলে ধরলাম সুস্থ অবস্থায় কোনটাকে বেশি প্রাধান্য দিয়ে রাখবেন সুস্থ অবস্থায় আশাকে বেশি প্রাধান্য দিতে হবে সুস্থ অবস্থায় মানুষের দ্বারা পাপ হওয়া স্বাভাবিক একজন লোক বিছানায় পড়ে আছে কখন যে মরণ চলে আসে মরণের অপেক্ষা আল্লাহ আর বাঁচবো না আল্লাহ তখন পাক করবে হ্যাঁ না নামাজ ধরে নেবে অনেকে অনেক বে নামাজ নামাজ ধরে নেই আল্লাহ আল্লাহ জীবনে আল্লাহকে ডাকতো না আল্লাহ তুই বাঁচাও আল্লাহ বাঁচাও কিন্তু সুস্থ অবস্থায় কোনোদিন আল্লাহ তুমি সুখে রেখেছো আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আল্লাহ তোমার নামাজ পড়ছি আমি এই কথা বলেনি কোনদিন তাহলে সুস্থ অবস্থায় কোনটাকে বেশি প্রাধান্য দিয়ে রাখতে হবে ভয় কি সুস্থ অবস্থায় পাপ হওয়ার সম্ভাবনা বেশি যৌবন কালে চিন্তাই করেনি নামাজের কথা চিন্তাই করেনি পাপ বলে কত যে গুনার দিকে মন গিয়েছে তখন কি করতে হবে ভয়কে নিজের ওপর বেশি প্রাধান্য দিয়ে রাখতে হবে ভয় করতে হবে আল্লাহর আজাবকে ভয় করতে হবে তাহলে আজাবের আয়াতগুলি স্মরণে করতে নিয়ে আসতে হবে আজাবের হাদিসগুলিকে স্মরণ রাখতে হবে যে আল্লাহর আজাম কেমন করে আসে আদ সম্প্রদায়কে আল্লাহ কি করে ধ্বংস করেছেন সামুদকে কি করে ধ্বংস করেছেন লুতের কমকে সমকামিতার জন্য কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন আবু জাহাল আবুল আহকে কেমন আল্লাহ ধ্বংস করেছেন কারণকে আল্লাহ ধ্বংস করেছেন ধন সম্পদের অহংকারের কারণে নুয়াল ইসলামের জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন তাহলে এই যে ধ্বংসের ইতিহাস সবসময় মনে মনে ফিরিয়ে নিয়ে আসতে হবে চর্চা করতে হবে আমি যদি এরকম ধন পাওয়ার কারণে আল্লাহকে ভুলে যায় পরকাল ভুলে যায় আখেরাত ভুলে যায় বাপ মার হক ভুলে যায় আত্মীয় স্বজনদের অধিকার ভুলে যায় সাবধান সাবধান ওই রকমই পরিণাম হবে যেমন পরিণাম হয়েছে নুহের ছেলের জি তাহলে ভয়কে তখন নিজের ওপর প্রভাবিত করে রাখতে হবে প্রাধান্য দিয়ে রাখতে হবে আর অসুস্থ যখন থাকবেন শেষ অবস্থা ডাক্তার বলছে আর চিকিৎসা করে লাভ নেই এইরকম অসুস্থ তখন তখন আশা কারণ এখন আর বেশি আমল করতে পারছেন না শেষ অবস্থা এখন শুধু তালকিন সবাই বলছে লাইহাল্লাহ পড়ো লাইহাল্লাহ পড়ো লাইহাল্লাহ পড়েন কলিমা পড়েন কলমা পড়েন কলমা পড়েন আপনার সামনে চারিদিক দুটি তরিকা আছে তলকিনের একটা হচ্ছে লাইহাল্লাহ পড়ো কোন কোন ওলামারা বলছেন যে না এইভাবে বলতে হবে যে লাইহাল্লাহ পড়ো লাইহাল্লাহ পড়ো পড়তে বলতে হবে আর অন্য অন্য ওলামারা বলছেন না আদেশ করতে হবে না শুধু তার সামনে রোগীর সামনে কি করতে হবে উচ্চারণ বারবার করে লাহ পড়তে হবে স্মরণ করিয়ে দিতে হবে কারণ আদেশ করলে এই অবস্থায় হয়তো সে আধা বেহুশ অবস্থায় রয়েছে খেয়াল নেই ইমান বলে ইসলাম বলে কলেমা বলে তোর কি বলছো আমার ভালো লাগে না কিছু যদি এরকম বলে ফেলে কি হবে আল্লাহ আকবর পরিণাম খারাপ হয়ে যাবে শেষ অবস্থায় সুতরাং অনেক অলমারা বলছেন না আদেশ করিও না তাকে কিছু অলমারা বলছেন যে না শুধু তার সামনে পড়ে হবে না গাফিলতি থাকতে পারে সুতরাং তাকে আদেশ করতে হবে হ্যাঁ, যেমন অনেক বলে নতুন একটা কেউ তার মেয়ে আসলো দূরে ছিল আসলো ছেলে আসলো দূর থেকে আসলো হ্যাঁ চিনতে পারছেন এটাকে এটাকে চিনতে পারছেন চেনাচ্ছেন তো এরকম বলেন তাকে যে লাহ বলেন নবী করিম সাল্লাহ আবু তালেবকে গিয়ে শেষখানে কি বলেছিলেন তাদের দলিল হে চাচা শেষখানে একটু লাহ বলে নেন আল্লাহ ছাড়া কেউ সত্য বারহাক মাবুদ নে উপাস্য নেই বলে নেন তো এইরকম অবস্থা শেষ অবস্থা আপনি আর দুনিয়ার আশা বেশি করছেন না আর কোনো আশা নেই মরণ চোখের সামনে দেখছেন এমন সিরিয়াস অসুস্থ তখন কোনটিকে প্রাধান্য দিতে হবে আশা আজ আল্লাহ যা করেছি করেছে আল্লাহ আর আমল করার সুযোগ নেই আল্লাহ আল্লাহ মাঝে পড়তে পারছি না উঠে বসতেও পারছি না আল্লাহ আর বেশি সময়ও নেই আল্লাহ আল্লাহ এখন তোমার রহমত না হলে আর মুক্তি পাবেন আল্লাহ আল্লাহ তোমার রহমতের আশা তোমার মাঘ ফেরাত মার্জনার আশা তুমি ওয়াসেউল মাঘ ফেরা তোমার নাম গাফুর তোমার নাম রাহিম তোমার নাম রহমান আল্লাহ তুমি দয়া করো বুঝতে পেরেছেন জি তো আশা এবং ভয় দুটি একসাথে থাকতে হবে এবং এই দুইটি হচ্ছে ফরজ অন্তরের ফরজ এবাদত হচ্ছে আশা এবং ভয় আশাও রাখতে হবে আর ভয় করতে হবে পুরানি করিমের বেশ কিছু আয়াতে আল্লাহ রব্বুল আলম আশা ভয় দুইটিকে একসাথে বর্ণনা করেছেন কখনো কখনো পৃথক করে বর্ণনা করেছেন এক আয়াতে ভয়ের কথা আর এক আয়াতে আশার কথা আবার কখনো কখনো দুইটিকে একসাথে বর্ণনা করেছেন যাতে করে আমরা ভারসাম্যটা ঠিক রাখি দুটোই আমাদের অন্তরে থাকে যেমন সুরাবানী ইসরায়েলে একটি আয়াত রয়েছে যেসব নেক বান্দা সৎ বান্দাদের কে সেজদা করে তাদের কবর মাজারে গিয়ে সেজদা করে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন শত লোকেরা ছিলেন আব্দুল কাদের জিলানি খাজা মহিনুদ্দিন চিস্তি এইরকম ইমাম আবু হানিফা বা কোনো সাহাবি কোনো তাবে তারা ইন্তেকাল করেছেন কবরে চলে গেছেন তাদেরকে যদি সেজদা করে তাদের কবরে গিয়ে খাসি মরক জবাই করে তাদেরকে যদি কেউ আহ্বান করে আগাউসুল আজম মাদাদ ইয়া চিস্তি মাদাদ যদি কবর মাজারে গিয়ে দরখাস্ত করে কি সির কিনা কারণ এরাও আল্লাহর নৈকট্য সন্ধান করে যে আল্লাহর নিকটবর্তী কি করে যেতে পারবো আল্লাহর সন্তুষ্টি কেমন করে হাসিল করতে পারবো তাদের ওই চিন্তা কারণ আল্লাহর সান্নিধ্য ছাড়া তাদের কোনো মুক্তির গতি নেই ওরা যাদেরকে ডেকে থাকে লোকেরা মুশরেক লোকেরা যাদেরকে আহ্বান করে থাকে গস বলে থাকে কুতুব বলে থাকে তারা তাদের রবের ওসিলা মানে আল কুরবা নৈকট্য অর্জন করে তারাও নৈকট্য অর্জন করেছে যখন কর্মের সুযোগ ছিল এবং তারা আল্লাহর কাছে আশা রাখে আইহম আকরব যে তাদেরকে আল্লাহর বেশি নিকটবর্তী হতে পারে জুন আর আল্লাহর রহমতের তারা কি রাখে আশা রাখে আশাবাদ ইয়ার জুন আই যে রাজা আজাব এবং তারাও আল্লাহর আজাবকে শাস্তিকে ভয় করে একসাথে আল্লাহ বর্ণনা করলেন করলেন কিনা ইয়ারজুন আর রহমাতা তাহলে রহমতের রাজা আশা খাফুন আজাব আল্লাহর আজাবের খফ ভয় তাহলে দুটি দুটি সমানভাবে থাকতে হবে আল্লাহ নবী কথা কয়েকজন নবী কথা উল্লেখ করার পরে ইন্নাহুম কানু খায়রাত নবীদের মর্যাদা পেতে পারে হ্যাঁ পেতে পারে নবীদের সম্পর্কে আল্লাহ রব্বুল বলছেন ইন্নাহুম কানু ইউসারিয়া ফিল খায়রাত নবীগণ কল্যাণের কাজে তারা কি করতেন প্রতিযোগিতা করতেন দ্রুত ছুটতেন প্রতিযোগিতামূলক ফিল নেকির কাজে তারা দ্রুতগামী হতেন তারা আর আমাকে তারা আহ্বান করতেন ডাকতেন আমার কাছে দোয়া করতেন নবীগণ আদম মুসা ঈসা নু হ্যাঁ যত আম্বিয়া মোহাম্মদ সাল্লাম তারা আল্লাহকে ডাকতেন না আল্লাহর কাছে দোয়া করতেন না সেজদায় পড়ে পড়ে নবী করিম সাল্লা আলাইহি সারা রাত কাটিয়ে দিচ্ছেন সেজদায় পড়ে একটি দোয়া আল্লাহ আল্লাহ তোমার আজাব থেকে আমাকে উদ্ধার করো মুক্তি দান করো যেই দিন তোমার বান্দাদেরকে তুমি উত্থিত করবে কিয়ামতের মাঠে আল্লাহু আকবার অথচ নবী করিম সাল্লাল্লাহু সৈয়দুল মুরসালিম যান আগের পরের গুনা মার্জনার কথা মাফের কথা আল্লাহ কোরআনে করিমে ঘোষণা করে দিয়েছে তাদের কথা আল্লাহ বলছেন নবী রসুলদের কথা ইয়াদ ও না আমাকে ডাকে তারা রাগাবান আশা নিয়ে রাগাবান মানে আগ্রহী হই আশা নিয়ে যে আল্লাহকে ডাকছি পাবো আল্লাহর কাছে নেব আল্লাহর কাছে রয়েছে আল্লাহর কাছে রাগাবান আগ্রহী হয়ে রাহাবান এবং ভয়ে ভীত হয়ে যে যদি অন্যায় করি ভুল করি এবার বন্দিগি না করি ফরজ হজে বাদাই না করি আল্লাহ এবং রসুলের আদেশ পালন না করি দিনের বিধিবিধান মেনে না চলি দিনের বাস্তবায়ন না করি তাহলে রয়েছে আজাব দুনিয়াতেও আখেরাতে আর তারা আমার সামনে অত্যন্ত বিনীত ছিল তাহলে দেখেন রাগাবান রাহাবান আসার কথা আল্লাহ বললেন আর কিসের কথা ভয়ের কথা আল্লাহ আলম বললেন এখন দেখুন যে আয়াত এবং হাদিসগুলি রয়েছে আমাদের আজকের দার্সে লেখক বলছেন বাবু কৌলিল্লাহ মহান আল্লাহর বাণী আফা আমেনু মাকর আল্লাহ তারা বিভিন্ন জালেম কাফের জাতির কথা উল্লেখ করার পরে যারা জুল অত্যাচার করেছে এবং ধ্বংসে পতিত হয়েছে তাদের কথা উল্লেখ করে মহান আল্লাহ এরশাদ করেছেন এর পূর্বে সুরে আরাফে তাদের ঘটনা বর্ণনা করা আয়াত নম্বর নিরানব্বই এরশাদ করেছেন আফা আমেন মাকর আল্লাহ তারা আল্লাহর পাকড়াও থেকে কি তারা নির্ভীক হয়ে গেছে আমেনা মানে ভয় ছাড়া হয়ে যায় ভয় না করা তারা কি আল্লাহ মাকর বলা হয়েছে মাকর মানে মানুষের ক্ষেত্রে ছলনা ষড়যন্ত্র এগুলি কিন্তু ষড়যন্ত্র ছলনা এগুলি ভাষা প্রশংসিত নয় প্রশংসিত কি ভাষাগুলি খারাপ অর্থে ব্যবহার করা হয় এই লোকটি ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওর সম্পর্কে ষড়যন্ত্র করছে এই ছলনাকারী তাহলে কথাগুলি ভালো নয় প্রশংসিত শব্দ নয় এই জন্য মাকর আল্লাহ রবুল আলমিনের জাত সত্তার ক্ষেত্রে মাকর মানে অনুবাদকারীরা বাংলা ভাষায় পাকড়াও বলেছে আর আল্লাহ রবুল্লা আলমিনের মাক আরো ব্যাখ্যা করে বুঝাতে হলে তাফসির কারগন বলেছেন যে আল্লাহ রবুল্লা আলমিনের মাকর হচ্ছে ষড়যন্ত্র নাই যেমন মানুষ করে থাকে ছলনা নয় বরং ছাড় দেওয়া অবসর দেওয়া এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাকর কারণ আল্লাহ রবুল্লা যদি নগদ নগদ ধরে ফেলেন যেমনই ভুল করলেন তেমনই আছাড় খেয়ে পড়ে গেলেন একটি লোক যেমনই বুলু ফিল্ম দেখতে লেগেছে তেমনই বেহস হয়ে পড়ে গেছে আর জীবনে দেখবে বলেন জীবনে দেখবে একদিন ফজর নামাজ ছেড়েছে আর সেই দিনই এমন রোগ হয়েছে যে বাঁচাও বাচ্চা আমার পেশা বন্ধ হয়েছে পায়খানা বন্ধ হয়েছে চলো হসপিটাল নিয়ে চলো আর জীবনে নামাজ ছাড়বে নগদ নগদ যদি আল্লাহ ধরে ফেলতেন কবরে শেষদা করতে গেছে মাজার মেলায় গেছে আর সেখানে গিয়ে যদি একবার যদি কোন আঘাত খেয়ে যায় আঘাত খেয়ে যায় সাথে গিয়েছিল ফেরিতে চড়েছে বা স্টিমারে পানি জাহাজ যেমন বাংলাদেশে অনেকে যায় এরকম শির কুফুরি করতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় পানি জাহাজে হোক পানি জলযাত্রায় হোক অথবা বাস অ্যাক্সিডেন্ট করে হচ্ছে কি হচ্ছে না তো যদি এইরকম হয় দেখা গেল যে আশেপাশে দশ বিশটা পঞ্চাশটা লোক সবাই মারা গেছে আমি কোন রকম করে বেঁচে গেছি আর এমন ভয়ভীত হয়ে যাবে সত্যি যদি তহিদের গন্ধ থাকে সিরকে ডুবে না থাকে কবর মাজার পূজা ডুবে না থাকে আর জীবনে যাবে না যে যাকে মনে করছে উদ্ধারকারী শাহজালাল আঠারো চেয়ার মাইজ ভান্ডারী সেখানে গিয়ে এইরকম অ্যাক্সিডেন্ট সব লোক মরে গেল আল্লাহ কোন রকম আমাকে বাঁচিয়েছে আর জীবনে যাবো না আমি ঠিক কিনা তা আল্লাহ নগদ নগদ এইরকম শাস্তি দেন না অবসর দেন পাঁচবার সাতবার দশ বাকি সারা জীবন ধরে আঠারো চেয়ার মাইজ ভান্ডারীর পূজারী হয়ে থেকে গেলেন দিওয়ানবাগি হয়ে থেকে গেলেন তারপর আল্লাহ কোনো শাস্তি দিলেন না শাস্তি দিলেন না আল্লাহ রবাহ এটি হচ্ছে আল্লাহর মাকের মানে অবসর দিয়ে দেওয়া অবসর দিয়ে দেওয়া এই আগে বলেছি আল্লাহ রাবুল আলমের নেক বান্দাকে বেশি অবসর দেন না কারণ আল্লাহ চান না যে এই লোক হতভাগা হয়ে জাহান নামে পথে চলে যাক এই লোকটি এত ভালো আমল করছে এর মধ্যে এই যে ছোট ভুলে হলে এটা তার জন্য ইমান নেয় দুর্বলতা সৃষ্টি করবে আজকে একটা ভুল করলে কালকে আরো দুটো তিনটে করবে এই করে করতে করতে হয়তো তার দ্বারা অনেক গুণা হয়ে যাবে তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন সংশোধন করে দেন একটি লোক দিনে পঞ্চাশটি একশোটি মিথ্যা কথা বলছে আল্লাহ রাবুল তারপর অবসর দিয়ে রেখেছেন ধরেন না আর একজন সৎ লোক একটি মিথ্যা কথা বলতেই আঘাত খেয়ে গেল আঘাত খেয়ে গেল তার অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে পারলো যে ও আমি যাদেরকে একটি মিথ্যা কথা বলেছি একজন মমিন মানুষ এভাবে মহাসভায় নফস করে তোমাদের হিসাব নেওয়ার পূর্বে যে আল্লাহ তোমাদের হিসাব নেবেন তারপরে তোমরা কি করো তোমাদের নিজের হিসাব নিজেই নাও নিজের হিসাব নিজেই নাও তো আল্লাহ রাবুল আলমিনের মাকর এর অর্থ একটি করলাম পাকড়াও তারা কি আল্লাহর পকড়াও যে আল্লাহ ধরে নেবেন এ সম্পর্কে তার নির্ভীক হয়ে গেছে কোন খেয়ালই নেই যে আল্লাহ ধরবেন এই বলে খেয়ালই নেই কি আবার কি এগুলো প্রাকৃতিক দুর্যোগ আজকাল মুসলমানদের কি অবস্থা আমাদের দেশে পত্রপত্রিকা পর্যন্ত বন্যা হলো প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প হলো প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস হলো প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় হলো প্রাকৃতিক দুর্যোগ তাই না গজব এলাহি বলছে না আল্লাহর শাস্তি এই কথা বলছে না আল্লাহ আকবর কোথায় গিয়েছে মুসলমানদের ইমান এরা হলো আফামিন মাকর আল্লাহ আল্লাহর আজাব আল্লাহর পাকড়াও থেকে তা নির্ভীক হয়ে যায় খেয়াল বেখেয়াল হয়ে গেছে কোনো চিন্তাই নেই তাদের যে আল্লাহ রব্বুল আলমে ধরে থাকেন ধরবেন আজকে না ধরলে কালকে ধরবেন কিছুদিন পরে ধরবেন আর মরণের পরে তো হিসাব দিতে হবে জবাব দিতে হবে খেয়ালই নেই আফা আমিন মাকর আল্লাহ তারা কি নির্ভীক হয়ে গেছে আল্লাহর পকড়াও থেকে ফালাইয়া মানু মাকর আল্লাহ ইল্লাল কৌমুল খাসেরুন আল্লাহর পকড়াও থেকে যারা নির্ভীক হয়ে যায় ভয় করে না আল্লাহর পকড়াওকে তারা কারা ক্ষতিগ্রস্ত জাতি আল কমুল খাসের ক্ষতিগ্রস্ত জাতি আর মমিন সত্যি যদি মমিন হয় আল্লাহ রবুল আলমের নিকটে যাদেরকে মমিন আল্লাহ বলেছেন আর মমিনে যেসব শর্ত রয়েছে করণীয় রয়েছে করণীয় মাধ্যমে আকিদা এবং আমলের মাধ্যমে যারা মমিন তারা ক্ষতিগ্রস্ত নয় তারা ক্ষতিগ্রস্ত কি তারা ক্ষতিগ্রস্ত নয় সুরে আসর করে দেখুন ওয়াল আসরে মানুষ ক্ষতিগ্রস্ত সারা বিশ্বের মানুষ কি ক্ষতিগ্রস্ত তবে কারা ক্ষতিগ্রস্ত নয় ইল্লাল্লাযিনা কিন্তু যারা ইমানদার ইমানদার ছয়টি বিষয়ের প্রতি ইমান আছে দাবি করলে হবে আমি যে মুসলমান আমি ইমানদার না প্রাকৃতিক দুর্যোগ বলছেন আবার ইমানদার আল্লাহর আজাবে কোথায় ইমান আল্লাহর পাকড়ায় কোথায় ইমান পরকালে কোথায় ইমান ইমান বিল আখেরা ছয়টি ইমানের পিলার মধ্যে একটি পরকালের প্রতি ইমান কোথায় পরকাল বলে চিন্তা আছে আপনার যারা মমিন শুধু ইমানের দাবিদার নয় এর সত্যায়ন করে প্রমাণ করে আমি যে মমিন সৎ কাজের মাধ্যমে পাঁচ অক্ট নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে জাকাতের মাধ্যমে মাতা পিতার সেবার মাধ্যমে আল্লাহ হক আদায় করার মাধ্যমে হারাম হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে হালাল খাওয়ার মাধ্যমে জি নেক কাজ করার মাধ্যমে দিনের খেদমত করার মাধ্যমে সারা জীবন মেহনত করলো মানব রচিত বিধানের হ্যাঁ মানুষের তৈরি করা দলের পার্টির খেদমতে লাগিয়ে দিল নিজেকে আর সমস্ত রক্তকে পানি করে দিল ঘাম করে বের করে গেল শরীর থেকে শুধু পার্টির খেদমতে বুড়া হয়ে গেল পার্টি করতে করতে যৌবন কাল থেকে কিন্তু কোরআন এবং হাদিসের খেদমতে একদিনও সময় দেয়নি যারা ক্ষতিগ্রস্ত নেই তাদের গুণের কথা আল্লাহ বলেছেন জানেন কি চারটি গুণের কথা বলেছেন একটা হচ্ছে ইমান আরেকটি হচ্ছে সৎ আমল আর বহু বচন সলে হাত আল্লাহ বলেছেন একটি দুটি কাজ করে নাই নামাজ তো পড়ি নামাজও পড়িয়ে আর মানুষের খেদমত করি আল্লাহ দিনের খেদমত করি না গদির খেদমত করি কর্সির খেদমত করি পেটের খেদমত করি নামাজটা পড়ে নিয়ে হারাম খাই মানে পেটের খেদমত করি জন চাহিদার খেদমত করি কারণ জন চাহিদা যে ফিল্ম দেখো প্রবৃত্তির কামনা বাসনা তাহলে হবে না ও আমিলুস হাত সৎ কর্মগুলি বলে আল্লাহ রাবুল আলম যা সৎ বলেছেন সৎ আল্লাহ রসুল যা সৎ বলেছেন সৎ কাজ করে আর অসৎ কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে সৎ কাজ অসৎ কাজ থেকে পাপ থেকে বেঁচে থাকা হচ্ছে সৎ কাজ ও আমিল সালেহাত আর কি সত্যের উপদেশ দান করে সত্যকে প্রচার করে আপনি নিজের পার্টির প্রচারে লেগে আছেন অভিযানে লেগে আছেন আপনি প্রচারণা অভিযান আপনার দলকে জিতাতে হবে আপনার দলকে শক্তিশালী করতে হবে আপনার দলকে যে ডিস্ট্রিক্টে পৌঁছে সে ডিস্ট্রিক্টে পৌঁছে দিতে হবে যেখানে সংগঠন হয়নি সেখানে সংগঠন করতে হবে এই কাজে লেগে আছেন কিন্তু আল্লাহ এবং রসুলের দিনের খেদমতে কোরআনের দাওয়াত পৌঁছেনি হাদিসের দাওয়াত পৌঁছেনি শির করছে মানুষ ইসলামের নামে কবর মাজার পূজা করছে তহিদের দাওয়াত পৌঁছেনি সেখানে পৌঁছাতে হবে এই চিন্তা তো আপনার নেই এই চিন্তা তো আপনার নেই হলে চমক গ্রামে নামাজ এনে মসজিদে আজান হয় না একামত হয় না অধিকাংশ লোক নামাজ পড়ে সেখানে নামাজের কথা পৌঁছাতে হবে কবর মাজার পূজায় লিপ্ত রয়েছে তাদেরকে সতর্ক করতে হবে না অতাবাসা অবিল হাক করেন না আপনি চলবে না তিন নম্বর চার নম্বর এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে কারণ যখনই আপনি সৎ কথা হক কথা মানুষের কাছে পৌঁছাবেন তখন হক কথা কি লাগবে হ্যাঁ? তিতা লাগবে হক কথা আমাদের এক ওস্তাদ ছিলেন বলতেন হক কথা তিতা হয় না তিতা লাগে ছোট কালে শুনেছিলাম সেই ওস্তাদের কাছে হক কথা আসলে তিতা হয় না কিন্তু তিতা লাগে হককে বরণ করার মতো যোগ্যতা যখন ইমানি যোগ্যতা চলে আসবে তখন জাজাকাল্লাহ খাইর আমি ভুলটি করছি আপনি সংশোধন করে দিন অনেক অনেক ধন্যবাদ সুক্রিয়া যে আপনি আমার সংশোধন করে দিলেন ভাই আমি তো জানতাম না ভাই আপনি সৌদি আরব থেকে এসেছেন আমাকে তহিদের দাওয়াত না দিতেন তাহলে আমি মনে করছিলাম যে কবর পূজা মাজার পূজা খাসি মরক যে জবাই করছি আমি অরসের মেলায় যাচ্ছি এটি তো আমার ধর্মকর্ম আমি ভাবছিলাম ভাই আল্লাহ আপনাকে অনেক অনেক বদলা উত্তম প্রতিদান দান করুক জাজাক আল্লাহ খায়রা আমাকে আপনি দুনিয়া এবং আখেরাত আমার উজ্জ্বল করে দিলেন ভাই এরকম লোক পাবেন কারণ হক কথা তাদের জন্য তিতা হয়ে গেছে তিতা লাগছে তাদেরকে হক শুনতে হকের প্রতি আমল করতে হককে চেনতে বুঝতে উপলব্ধি করতে যে শক্তি লাগে সে শক্তি ক্ষয় করে না মেহনত করে না যার কারণে একই লোক টাকার নিচে কাপড় পরছে কাবিরা গুণা করছে সংশোধন করেন ভাই টাকার নিচে কাপড় কেন ভাই তো গুনা রেগে গরম আর আপনার পাশে কোনোদিন নামাজি পড়বে না যদি দেখে যে আপনি এখানে কাতা লেছর বাম দিয়ে গেল ডান দিকের ফজিলত ছেড়ে বাম দিকে এই জন্য গেল যে আপনি একদিন ওকে বলেছেন টাকার নিচে কেন কাপড় আপনার বুঝতে পেরেছেন রুগীর মতো বসে বসে নফর পড়ছে মসজিদে বেশ কিছু লোককে বলে দেখেছি সাদরে গ্রহণ করার মতো যোগ্যতা নেই রে কি রে আমাকে বাধা দেই আমি বাপদাদাকে দেখে এলাম আমার হুজুরদেরকে দেখে এলাম এইরকম রুগীর মতো নামাজ আমাদের শিখিয়েছে এটি হচ্ছে নামাজ শূন্য আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন নবী সাসনা বলেছেন যে নফলের ক্ষেত্রেও দাঁড়িয়ে পড়লে দুই রাখাতের দুই রাখাত পাবেন আর যদি দাঁড়িয়ে পড়ার শক্তি থাকার বসে বসে পড়েন তাহলে আধা পাবেন ফরজ তো হবেই না কিন্তু নফলেও দুই পড়ে এক পাবেন তো নেকির জন্য যখন নফলি অতিরিক্ত নামাজই পড়ছেন তো এত অনিহা কেন নেকির ক্ষেত্রে যে দুই পড়ে এক নেব আছে কেউ যে ওভার টাইম করবো আমি চার ঘন্টা কিন্তু আমি নেব পয়সা দুই ঘন্টা আছে তো আছে যারা সাপ্লাই যাচ্ছেন অনেক ভাই আছেন এখানে যারা সাপ্লাই যাচ্ছেন সাপ্লাইওয়ালা বলছেন আমি নয় টাকা ঘন্টা দেবো আপনি বলছেন না না অত টাকা আমার দরকার ভাই আমি তোমার বারো ঘন্টা ডিউটি করবো আমি ছয় ঘন্টার আজ পয়সা আছে পৃথিবীতে কেউ দুনিয়ার ক্ষেত্রে আমরা এত বুঝতে শিখেছি আর দিনের ক্ষেত্রে এত মুরুক্ষ কেন যে আমরা নামাজ পড়বো দুই রেখাত নেকি নেবো এক রেখাতের আল্লাহ আর নবী করিম সাল্লাম থেকে এইরকমের কোনো প্রমাণ নেই যে সুস্থ থাকা সত্ত্বেও বসে বসে নামাজ পড়ো তবে তাহাজুদ গুজার যে ব্যক্তি তাহাজুদ পড়লো সারা রাত ক্লান্ত হয়ে এক ঘন্টা দুই ঘন্টা অনেক ক্লান্ত হয়ে গেছে নবী করিম শাসন তাহাজুদের পরে নিজের বাড়িতে মসজিদে কোথায় মসজিদে দেখিয়ে দেখে রুগীর মতো আমার পড়েছে এখানে তো অনেকে জিজ্ঞেস করতে লাগবে আমার মতো লোক যদি এই না জানতো যে এইরকম আমাদের দেশের ভারত বাংলাদেশ পাকিস্তানের অনেক মানুষ বিরাতিরা এ বসে বসে রুগীর মতো নামাজ পড়ে তাহলে তো পরিচিত লাগতে ভাই কি ব্যাপার অসুস্থ নাকি বসে কেন নামাজ পড়েন জিজ্ঞেস করতাম না ভাই কি হয়েছে কে ফেলা হ্যাঁ এই মুশকিলা কি ব্যাপার আরব তো জিজ্ঞেস করতে লাগবে এরকম হ্যাঁ আরব লোকেরা যেহেতু জানে না যে এইরকম বিদাত আছে যে আমরা নেকি চাই না আমরা ওভার টাইম করবো নফল মানে ওভার টাইম আসলে ঠিক না নফল মানে কিন্তু অতিরিক্ত ওভার টাইম ডিউটি অতিরিক্ত ডিউটির অতিরিক্ত ডিউটি করি আমরা আর অর্ধেক আমরা বেতন নেওয়ার লোক আমরা ধর্মীয় ক্ষেত্রে এরকম তার ওরা জানে না সুতরাং কোন আরব বন্ধু যদি পরিচিত থাকে বা আপনার সাথে একই কোম্পানিতে চাকরি করে বসে বসে নফল পড়তে দেখে মাগরে পর ইসা পর বলে মুশকিল হয় সালামাত বলবে না আল্লাহ কি অবস্থা আমাদের তো কথা হচ্ছে যে সংশোধন মানুষের করতে গেলে হক কথা বললে লাগে বসে নামাজ পড়া সম্পর্কে ভালো করে বুঝালাম মনটা বেজার কিছু তো বলতে তো পারলো না কিন্তু মনটা পিছিয়ে পিছিয়ে চলে গেল আর তারপরে দিন যদি দেখে যে হুজুর রে এই মোতাবাই খেলে নামাজ পড়েছে ওদিকে আর যাচ্ছে না দূরে দূরে থাকবে কি জানি আবার কি বলে আবার কোন কথা বলে হয়তো শোনেন তো আল্লাহ রাবুল বলছেন ফালাই আমানো মাকর আল্লাহ আল্লাহর যে পাকড়াও আল্লাহ যে ধরবেন একদিন একদিন ধরবেন এই ক্ষেত্রে ভয় করে না কে ভয় করে না আল কমুল খাসেরুন ইল্লাল কমুল খাসেরুন যারা ক্ষতিগ্রস্ত একবারে সার্বিক দিক থেকে দুনিয়া এবং আখেরাতে সর্বনাশ যাদের জন্য তারাই ভয় করে না বাকি মমিন যে ক্ষতিগ্রস্ত নয় যার এই চারটি গুণের কথা বললাম তারা আল্লাহ এই পাকড়াও যে করবেন এখনো করেননি আল্লাহ যে ছাড় দিয়ে গুণা করছি তারপরে আল্লাহ আসুক দিয়েছেন ভয় করে গুণা করছেন তারপরে পয়সার অভাব নেই নামাজ পড়েন না তারপরে পয়সার অভাব নেই আরাম আরামের অভাব নেই ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে যাচ্ছে ধোকা খাবেন না ছেলে মেয়ে ভালো রেজাল্ট করার পরে কি হার্ট অ্যাটাক করে মরবে মেডিকেল পাস করে এসে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মরবে আর কে নাস্তিক হবে আপনি তো হয়তো নামাজের ক্ষেত্রে কিছু ত্রুটি ছিল তাও আল্লাহ বিল্লাহ করতেন মাঝে মাঝে আর আপনার ছেলে বড় নাস্তিক খেয়ে আসলে তো ছাত্র জীবনে আপনার ছেলে মেয়েদেরকে দেন ও কত সুন্দর রেজাল্ট আমার ছেলে মেয়েদেরকে ভুল ধারণায় থাকবেন না যে আল্লাহ ছাড় দিয়েছেন এটি ছাড় ছাড় আপনার ছেলে পাশ করে আসুক ধরব আপনি খুব সুখে থাকলেন কিন্তু আপনার ছেলে মেয়েরা এত অভাবে পড়লো এত আজাব আসতে লাগলো কে হাটের রুগী আর কে কিসের রুগী কে কিসের রুগী কে কিসের রুগী কাকে এডস কাকে কি জি এগুলি হচ্ছে আল্লাহর মাকার ইল্লাল কমল খাসেরুন মহান আল্লাহ আরো বলছেন অমাইয়াকুমের রহমাতে রব্বাহি ইল্লাহ তাই আল্লাহর আল্লাহর পাকড়াওকে ভয় না করার কথা বলা হয়েছে তাই না এটি হচ্ছে কাফেরদের আচরণ তাহলে মমিন কি করবে মমিন কি করবে বলেন মমিন ভয় করবে না মমিন ভয় করবে তাহলে ভয় করা হচ্ছে অন্তরের এবাদত মমিনের তাহলে একটি পেলেন এখানে এই আয়াতে পেলেন কি আল্লাহকে ভয় করা আল্লাহর আজাবকে ভয় করা আল্লাহ যে ধরে নেন দুনিয়াতেও তো ধরবেন পাকড়াও করবেন হিসাব নেবেন এর ভয় করা দ্বিতীয় আয়াত অমাইয়া কোনমির রহমত রব্বাহি ইল্লাদুন এই আয়াত আল্লাহ কি বলছেন যে তার রহমত থেকে মানে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র পথভ্রষ্ট জাতি ইল্লাদুন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কারা দল পথভ্রষ্ট কাফের জালে পথভ্রষ্ট কারা কাফের বড় পথভ্রষ্ট তারপরে মমিনদের মধ্যে যারা ফাঁসে অপরাধী গুণাগার পাপিষ্ট তারা দল্লুন পথভ্রষ্ট বিদাতি যারা সিরি করে থাকে সিরকি আমল করে থাকে সিরকি আকিদা রাখে দল্লুন তারা গুমরা পথভ্রষ্ট তাহলে পথভ্রষ্ট যারা তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একমাত্র কারণ তাদের কাছে কোনো পাথাই নেই তাহলে তো নিরাশ হইতে হবে কি করে পাবে কি আশা করতে পারে যে ব্যক্তি বিনা নামাজ আল্লাহর সাথে সাক্ষাৎ করলো সারা জীবন নামাজ পড়েনি হঠাৎ করে মর মর অবস্থা এখন মমূর্ষ অবস্থা কি আশা করবে আল্লাহর কাছে কিছু আছে আশা করার মতো গুমরা পাপিষ্ট গুনাগার তাহলে আল্লাহ রহমত থেকে তারাই নিরাশ তাহলে পক্ষান্তরে মমিন মমিনের উল্টো তাই না কি যে আশাবাদী হবে তো এই আয়াত কি প্রমাণ করলো যে মমিন আল্লাহর কাছে কি রাখবে আশা রাখবে পক্ষান্তরে যারা কমিন কমিন কারা আমাদের সে কমিনা বলে না কমিন মানে জালেম বদ প্রকৃতির মানুষ তো দল পথভ্রষ্ট যারা তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় নিরাশ হয় মমিন আল্লাহর রহমতের আশাবাদী তো দ্বিতীয় আয়াতে তাহলে আল্লাহর প্রতি আশার কথা উল্লেখ করা হয়েছে পক্ষান্তরে জালেম গোমরা পথভ্রষ্ট তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে কারণ তাদের কাছে কিছু নেই পুঁজি নেই সুরা হেজের আয়াত নম্বর ছাপ্পান্ন আব্বাস আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ তাআলা আনহমা বর্ণনা করেছেন আল্লাহ রাসুল আল্লাহ আলাইহি আনিল কাবায়ের প্রিয় রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কাবিরা গুনা সম্পর্কে কাবিরার জমা হচ্ছে কাবায়ের তখন নবী সালাম তিনটি গুনার কথা বললেন এখানে তার মানে তিনটিতে সীমিত নয় আপনাদের অনেকের জানা রয়েছে এবং আজকে আবার বলছি সেই কথাটি যে কাবিরা গুনার সংখ্যা অনেক অলমারা বলেছেন যে সত্তরের অধিক কাবিরা গুনা আছে সত্তর সেভেন্টি সত্তরের অধিক কাবিরা গুনা আছে ইমাম জাহাবির রহমতুল্লাহ আলের একটি কিতাব আছে আল কাবায়ের সত্তরের বেশি তিনি কাবায়ের বড় গুনাগুলি উল্লেখ করেছেন তবে ধ্বংসাত্মক গুণা নবী করিম সাল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন কয়েকটি গুণাকে সাতটি ইস্তানিবুসাব আল মবিকাত সেই বুখারি হাদিস সাতটি ধ্বংসকারী গুণা আর এই হাদিসে তিনটি কাবিরা গুনার কথা উল্লেখ করেছেন এইরকম এক জায়গায় বর্ণনা করা সবগুলি সম্ভব নয় আল্লাহ রাব্বুল কোরআন কারীম ফুরকানে তিনটি কাবিরা গুনার কথা বর্ণনা করেছেন আল্লাযিনা লা মা ইলাহান শিরকের কথা তারপরে মমিনকে হ্যাঁ? বা অন্যায় ভাবে মমিন না হোক অন্যায় ভাবে কোন অমুসলিম হোক অন্যায় খুন করা আর ওলায়াজনুন জেনা করা এই তিনটিকে আল্লাহ বর্ণনা করেছেন তাহলে তিনটি সমস্ত কাবিরা গুণাগুলির মধ্যে এই তিনটি গুণা হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গুণ আকবরুল কাবায়ের এখানে আল্লাহ অন্য তিনটি গোনা কিন্তু শির্ক আছে শির্ক এত বড় গোনা যতগুলি কাবিরা গোনা যেখানে বর্ণনা করা হয়েছে বড় কাবিরা তার মধ্যে প্রথম শির বর্ণনা করা হয়েছে সে দুর্গা পূজারই শীর্ষ হোক আর দর্গা পূজারই শীর্ষ পুতুল পূজার শীর্ষ হোক আর তীর পূজার শীর্ষ জানি এখানেও প ওখানে প আছে দুর্গা দর্গা এতদিন বলতাম দেখেন পীর আর পুতুল এ তো মিল আছে হ্যাঁ মূর্তি আর মুরব্বী হ্যাঁ, মুরব্বী পূজা মানে মুরব্বীরা বলেছেন ও কোরআন হাদিসের কথা জানে না এরা মূর্তি পূজা করে এরা মুরব্বী পূজা করে খবরদার নাম খবরদার সাবধান তো কথা হচ্ছে যে নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কাবিরা গোনা সম্পর্কে নবী সাল কি বললেন আশির কবিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা ওয়ালিয়া আসমেন রাহিল্লা দ্বিতীয় কাবিরা গোনা হচ্ছে আল্লাহর রহমত থেকে রাউহন মানে রহমত আর রাউহন ওলামার একটু পার্থক্য করেছে রহমত এবং রাহু রাহু কোরআনে কারিমে বলেছেন রুহুন না রুহ মানে আত্মা রুহ মানে কি আত্মা কিন্তু রাউহন মানে হচ্ছে বিপদের সময় বিপদ থেকে মুক্ত হওয়া আল্লাহ রহমতের দ্বারা মুক্ত হওয়া একে বলা রব তো মানুষ যখন বিপদে পড়ে আগুন লেগে গেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওড়ো জাহাজ পানি জাহাজ ডুবছে এরকম অবস্থা যে কোনো মুসিবতের ক্ষেত্রে যখন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করলেন এই যে উদ্ধার করে আল্লাহ রাবুল্লাহ আলমেন একে বলা হয় রহুল্লাহ আর রহমতুল্লাহ আল্লাহ রহমত এটা হচ্ছে ব্যাপক সব ক্ষেত্রে মুসিবতের ক্ষেত্রেই হোক আর এমনি যে কোনো ক্ষেত্রে হোক সার্বিক ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমের রহমত যখন সুখে রয়েছেন যা কিছু আসতে সুখের অবস্থায় আল্লাহ রহমত কিন্তু রাহন শব্দটি সাধারণত বালা মুসিবত বিপদ আপদের সময় যে আল্লাহর পক্ষ থেকে খাস অনুগ্রহ আসে তাকে রহল্লা বলা হয় পার্থক্য মনে রাখবেন তো ওয়ালিয়া আসমের রহিল্লা আল্লাহর রহমত বা আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত থেকে যে মুক্তি এ থেকে নিরাশ হওয়া যখন বালা মুসিবতে পড়ে গেছি তখন নিরাশ আর বাজব না ছেলে মারা গেছে ভাই কয়েকদিন আগে বলছে যে তার ভাইয়ের মেয়ে না ছেলে মারা গেছে আর তার ছেলে এখান থেকে টেলিফোন করছে তার ভাই ভাইয়ের সাথে কথা বলছে তো তার ভাই বলছে আর আমি বাঁচবো না আমি যাকে মা বলতাম সে মা গেল আর আমি কি করে বাঁচবো নিরাশ আল্লাহ রহমত থেকে নিরাশ বিপদে পড়েছে একটি মেয়ে মারায় একটি ছেলে মারায় কারো স্ত্রী মারায় আর বাঁচবো না আমি একে ছেড়ে আর থাকতে পারবো না হায় আমার জীবন কি হইলো জি ইল্লাল কমুল কাফেরুন এটি হচ্ছে কাফেরদের আচরণ কাফেরদের হাহুতাস জি যখন ব্যবসা বাণিজ্যের লস লাগলো চাষিদের যখন বন্যাতে এসে জমি জায়গা সব ডুবে ফসল নষ্ট হয়ে গেল কত লোক আত্মহত্যা করেছে কত লোক আত্মহত্যা করে এই যে শেয়ার বাজারে যখন লস লাগলো কত লোক আত্মহত্যা করলো জি আত্মহত্যা শেয়ার বাজারে লস লাগায় তাহলে সামান্য ধন সম্পদের ক্ষয়ক্ষতিতে যে আত্মহত্যা করে এরা কি আল্লাহ রহমত থেকে নিরাশ আর কি করব বেঁচে থেকে সব চলে গেল সব গেল জি কিন্তু একজন মমিন মানে আল্লাহর দান ছিল আল্লাহ দিয়েছেন আবার দেবেন আল্লাহ রবুল আলমিন আবার দেবেন নিরাশ হবে না তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হচ্ছে কাবিরা গুনা তাহলে বোঝা গেল যে আল্লাহর রহমতের আশাবাদী হওয়া কি নিরাশের বিপরীত হচ্ছে আশা তাহলে মমিনের আশা রাখা কি ফরজ আগে বলেছে না

আল্লাহর মাকার থেকে আমেন চিন্তা নেই নো চিন্তা ডুফুর্তি নো চিন্তা ডুফুর্তি করছে আমরমের মাখিল্লা কাবিরা গোনা আল্লাহকে না ভয় করা তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়াও কাবিরা গোনা আর আল্লাহর ভয় একবারে না রাখাও কাবিরা গোনা দুইটি এখানে হাদিসে বর্ণনা করা হলো কিনা আশাও বর্ণনা করা হলো আর ভয়ও বর্ণনা করা হলো দুটি হচ্ছে একজন মানুষের জন্য ফরজ কাজ

অথবা বলা মুখে বলুক আর নাই বলুক হয়তো মুখে বলে না যে কি হবে আমার কিন্তু কোনো পরোয়াই নেই বেখেয়াল আল্লাহ সম্পর্কে আল্লাহ যে ধরে নেন আল্লাহর আজাব যে আছে ভুলে গেছে রহমতিল্লাহ এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এবং আল্লাহর রহমত থেকে এখানে দুটি কথা বলা হয়েছে আল রহমতিল্লাহ এখানে রহমত আর রাউহ বলা হয়েছে তাহলে পার্থক্য করতে হবে যখন দুটি কথা বলা হয়েছে রহমত আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া আর ওয়ালিয়াসমের রাহিল্লা আল্লাহ যে মুক্তিদাতা আল্লাহ যে খালাসকারী আল্লাহ যে উদ্ধারকারী এই ক্ষেত্রে নিরাশ হয়ে যাওয়া যে আল্লাহ আর আমাকে মুক্তি দেবেন না আর বাঁচব না আমি এরকম হওয়া এটি হচ্ছে আকবরুল কাবায়ের কাবিরা গুনহা রাহু আব্দুর রাজাক ইমাম আব্দুর রাজাক রহমতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনা করেছেন তার একটি কিতাব রয়েছে মুসান্নাফ বলে মুসান্নাফ আব্দুর রাজাক এই ছিল আজকের দার্স তাহলে একজন মমিন কে কি করতে হবে দুইটি বিষয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে কি হ্যাঁ আশাও রাখতে হবে আল্লাহর কাছে নেক আমল করে ইমান এবং সৎ আমলের পরে আশা রাখতে হবে বিনা ইমানে বিনা আমলে বা ইমান আছে আমরা দাবি করি কিন্তু আমল নেই নামাজ নেই আশা আল্লাহ মাফ করবেন হুজুর দোয়া করবেন যাতে নামাজটা পড়তে পারি নামাজ পড়ে না হুজুর দোয়া করবেন হুজুর দোয়া করবেন আমার ছেলে অসুস্থ নামাজ পড়েন আল্লাহকে ডাকে না হুজুর দিয়ে দোয়া করে পারবো নিজের ছেলেকে সুস্থ করে হুজুরের দোয়া দিয়ে হ্যাঁ নিজের মাকে নিজের বাবাকে জান্নাতে বক্সে জান্নাতে পাঠাবে শুধু কোরআন খানি করে হ্যাঁ, নতুন বাড়ি তৈরি করেছে নিজের নামাজ পড়ে না নিজে কোরআন পড়তেই জানে না কোরআন তেলাও জানে না কোরআন স্পর্শ করে না জানে না কোরআন পড়তে শিখাই শিখেনি আর নিজের ছেলে মেয়েদেরকে শেখায়নি কেউ জানে না কিন্তু পয়সাওয়ালা বিল্ডিং তৈরি করেছে হাফেজদেরকে বগলে কোরআন নিয়ে যা হাফেজরা দুটো পেটে খেতে পাবে মুরগা মুসাল্লাম চলে গেল ওই চৌধুরীর বাড়িতে কোরআন খানি করতে কারণ নতুন বাড়ি হয়েছে নতুন দোকান হয়েছে দোকান ওপেনিং হয়েছে সুতরাং কোরআন খানি করতে হবে কোরআন খানিতে চলে গেল এই কোরআনের বরকত দিয়ে সে কি রাখে সবকিছু হাসিল বরকত হাসিল করে নেবে দুনিয়ার আর আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাবে মা বাবাকে জান্নাতে পাঠিয়ে দেবে অথচ নিজের নামাজ নেই নিজের ইবাদত বন্দীকে নেই নিজের কোরআন তেলাওত নেই নিজের ছেলে মেয়েদেরকে কোরআন আক্ষরিক জ্ঞান পর্যন্ত দেয়নি দিনের জ্ঞান দেওয়া অত দূরের কথা এ হচ্ছে আমাদের মুসলমানদের সিংহবাগ অধিকাংশ মুসলমানদের অবস্থান বাস্তব চিত্র চিন্তা করুন যে কি অবস্থা কোথায় আমাদের অবস্থান রয়েছে গৌরব করে যে আমার ছেলে ইংলিশ বলতে পারে আমার মেয়ে ইংলিশ বলতে পারে আমার স্ত্রী আমার স্বামী স্ত্রী ইংলিশ বলতে পারি কিন্তু কোরআনের আলিফ লামিম মিম জালেকাল কিতাবের জ্ঞান নেই যে কোনটি জালেকা কোনটি কিতাব লারাই বা কোনটি কিছুই জানে না এতিম ইমানের এতিম ইসলামের এতিম কোরআনের এতিম আল্লাহ এ হচ্ছে মুসলমানদের অবস্থা আল্লাহ রাবুল আলমিন আমাদের যেন অতীতের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে নেক আমলের মাধ্যমে তার রহমতের আশাবাদী হওয়ার জন্য তফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন তার আজাবকে তার শাস্তিকে ভয় করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সৎ জীবনযাপনের জন্য তৌফিক দান করেন আমিন ও সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহী আজমাই